আমার স্বর্গ নর কাছে মিশে আমার মায়ের চরণ তলে সেই মায়ের মুখ দেখিলে যাই যে সকল কষ্ট ভুলে স্বর্গ নর কাছে মিশে মায়ের পদতলে আমার স্বর্গ নর কাছে মিশে মায়ের পদ তলে রে মায়ের পদ তলে স্বর্গ নর কাছে মিশে মায়ের পদ তলে রে মায়ের পদ তলে সেই মায়ের মুখ দেখিলে যায় যে সেই মায়ের মুখ দেখিলে যায় যে সকল কষ্ট ভুলে রে সকল কষ্ট ভুলে স্বর্গ নর কাছে মিশে মায়ের পদ তলে রে মায়ের পদ তলে গভীর রাতে দেয় ভিজিয়ে ভীষণ শীতের মাঝে তাই তোমাকে পড়ছে মনে নিত্য সকাল সাজে গভীর রাতে দেই ভিজিয়ে ভীষণ শীতের মাঝে তাই তোমাকে পড়ছে মনে নিত্য সকাল সাজে মায়ের জন্য আসে দোয়া মায়ের জন্য আসে দোয়া আমার হৃদয় খুলে রে আমার হৃদয় খুলে স্বর্গ নর কাছে মিশে মায়ের পদ তলে রে মায়ের পদ তলে স্বর্গ নর কাছে মিশে মায়ের পদ তলে রে মায়ের পদ তলে মা যে আমার থাকতো পাশে আমি যখন ঘুমে কান্না পেলে মা যে আমার দিত গালে চুমে মা যে আমার থাকতো পাশে আমি যখন ঘুমে কান্না পেলে মা যে আমার দিত গালে চুমে খেতে গেলে মা যে আমার খেতে গেলে মাঝে আমার দেই মুখে ভাত তুলে রে দেই মুখে ভাত তুলে স্বর্গ নর কাছে মিশে মায়ের পদ তলে রে মায়ের পদ তলে স্বর্গ নর কাছে মিশে মায়ের পদ তলে রে মায়ের পদ তলে সেই মায়ের মুখ দেখিলে যায় যে সেই মায়ের মুখ দেখিলে যায় যে সকল কষ্ট ভুলে রে সকল কষ্ট ভুলে স্বর্গ নর কাছে মিশে মায়ের পদ তলে রে মায়ের পদ তলে স্বর্গ নর কাছে মিশে মায়ের পদ তলে রে মায়ের পদ তলে